মনের আশা কইর পুরন তোর জামি মনের আশা কইর পুরন তোর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি মনের আশা কইর পুরন তোর জামি মনের আশা কইর পূরণ অন্তর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি নেই তো আমার টাকা কড়ি নেই কোনো চারা কে নিবে মক্কা মাদিনা টাকা কড়ি নেই কোনো চারা কে নিবে মোকামাদিনা তুমি ছাড়া তুমি সর্বশক্তিমান পরাক্রমশালী তুমি সর্বশক্তিমান পরাক্রমশালী বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি মনের আশা কইর পুরনন্তর জামি মনের আশা কইর পুরনন্তর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি পাখির মতো থাকতো যদি দুইটি পাখা হয়তো পেয়ে যেতাম মক্কা মাদিনার দেখা পাখির মতো থাকতো যদি দুইটি পাখা হয়তো পেয়ে যেতাম মক্কা মাদিনার দেখা হাজারে আসওয়াদে গিয়া দিতাম চুমি হাজার আসওয়াদে গিয়া দিতাম চুমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি মনের আশা কইর পুরন অন্তর জামি মনের আশা কইর পুরন অন্তর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি যাইতাম আমি মায়ার নাবির রোজারি ধারে যতন করে রাখা সালাম জানাইতাম তারে যাইতাম আমি মায়ার নাবির রজারি ধারে যতন করে রাখ সালাম জানাইতাম তারে পরানটা জুড়াইতাম খে জমজমের পানি পরানটা জুড়াইতাম খে জমজমের পানি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি মনের আশা কইর পুরনন্তর জামি মনের আশা কইর পুরনন্তর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি মনের আশা কইর পুরনন্তর জামি মনের আশা কইর পুরন অন্তর জামি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মাদিনা যাইতাম আমি